যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর সীতামুখ দেখতে হয় যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি বনের ধর সীতামুখ দেখতে হয় তবে এমন বেছে আর লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পরগাছার মতো বাঁচতে হয় যদি বনের ধর্ষিতা মুখ দেখতে হয় যদি সন্ত্রাস ঠেকানো নাই বাজায় যদি নাকে মানুষ এখনো ঘুমায় যদি সন্ত্রাস ঠেকানো নাই বাজায় যদি নাকে মানুষ এখনো ঘুমাই তবে সরকার নামের ওই পুতুলটাকে বলো বারবার পাল্টিয়ে লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয় যদি আমার ভাই মরে মাদক নেশায় যদি অ্যাসিড আমার বোনের মুখটা পোড়ায় যদি আমার ভাই মরে মাদক নেশায় যদি অ্যাসিড আমার বোনের মুখটা পোড়াই তবে নির্বাচনী সেই আদাটা আজ ভেবে দেখো তুমি শুধুই ফাঁকি যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয় যদি অস্ত্রের মহড়া এখনো চলে যদি অবু শিশুর বুকে গুলি চলে যদি আজকের মহড়া এখনো চলে যদি আমার ভাইয়ের বুকে গুলি চলে তবে বেতন দিয়ে ওই ছাগলগুলো বলো লালন পালন করে লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পরগাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয় যদি মুসলমান নাম ধারণ করে যদি ইসলামের ওই মুখোশ পরে যদি মুসলমান নাম ধারণ করে যদি ইসলামের ওই মুখোশ পরে যদি গোলামি করতে হয় ওই তাগুতের তবে ইসলাম মুখে এনে লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পরগাছার মতো বাঁচতে হয় যদি বনের ধর্ষিতা মুখ দেখতে হয় যদি এখনো মাজারে সিজদা চলে যদি ভণ্ডরা আরো বেশি মাথা তোলে যদি এখনো মাজারে সিজদা চলে যদি ভণ্ডরা আরো বেশি মাথা তোলে তবে আমার সেই ভূমিকা আজ এই জনতাকে দিলটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পরগাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয় যদি শিকাচিরন্তন এখনো চলে যদি নগ্ন সিনেমা এখনো চলে যদি শিখাতির অন্তন এখনো জলে যদি নগ্ন সিনেমা এখনো চলে তবে ইসলামী মূল্যবোধ কোথায় গেল বলো এই ধোকাবাজির মানেটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পরগাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর্ষিতা মুখ দেখতে হয় যদি আগের মতো এই দেশটা মোদের যদি দখলে চলে যাই গুন্ডাদের যদি আগের মতো এই দেশটা মোদের যদি দখলে চলে যাই গুন্ডাদের তবে আইন নামের ওই মিথ্যা বুলি দিয়ে সারাটি জীবন চলবে কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পর গাছার মতো বাঁচতে হয় যদি মায়ের ধর মুখ দেখতে হয় তবে এমন বেঁচে আর লাভটা কি তুমি সে কথা কখনো ভেবেছ কি যদি পরগাছার মতো বাঁচতে হয় যদি বুনের ধর্ষিতা মুখ দেখতে হয়